আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম সূর্য ঢলে পড়ার পূর্বে সফর শুরু করলে আসরের ওয়াক্ত পর্যন্ত জুহর বিলম্বিত করতেন এবং উভয় সালাত একত্রে আদায় করতেন আর সফর শুরুর আগেই সূর্য ঢলে গেলে জুহর আদায় করে নিতেন অতপর সওয়ারিতে উঠতেন